মোদির কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল মোদির কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল ভয় ভীতি তুলে নাও মোদেরকে করে দাও শিশা ঢালা প্রাচীল অটল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে চার দাও মনোবল জীবনের বিনিময় কদম যেন থাকে অবিচল রুখতে আনা চারে দাও মনোবল মুদির কদম যেন থাকে অবিচল রুখতে আনা চারে দাও মনোবল চাই না গো সুখ দাও মোদের কদম যেন থাকে অবিচল রুক্তি অনাচার দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুক্তি অনাচার দাও মনোবল ওগো দয়াবান প্রভু রহমান বিশ্বের অধিপতি মোদেরকে যদি দাও গো বিজয় তোমার কিসের ক্ষতি ওগো দয়াবান প্রভু রহমান বিশ্বের অধিপতি মোদেরকে যদি বিজয় তোমার কিসের ক্ষতি জীবন নিয়ে নাও রক্ত যত চাও করো গোদিনকে আজাদ মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল ভয় ভীতি তুলে নাও মোদেরকে করে দাও সীসা ঢালা প্রাচীর অটল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে চারে দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে চারে দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে চারে দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে চারে দাও মনোবল www.onibus.in